পর্দার আড়ালে আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে এই দিনই মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রসুল আকরাম সাল আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন সেই ব্যক্তিকে দিনের সহি জ্ঞান এবং দিনের সহি এলেম অর্জন করার তৌফিক দান করেন জোরে বলুন সুভান আজকে আমরা এমন একটা অবস্থায় এই মাহফিল করতে যাচ্ছি যখন সারা পৃথিবীর মুসলিম জাতি এক কঠিন বিপদের সম্মুখীন পৃথিবীর যেদিকে তাকায় সেদিকেই একটাই কেবলমাত্র দৃশ্য তা হচ্ছে কাফের মুশরেক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত রকম আছে সবগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য ফিলিস্তিনের মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস এহুদিরা দখল করে আছে আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে অথচ আফগানিস্তানের বামিয়ানে যখন মূর্তি ভাঙ্গা হল গোটা দুনিয়ার মিডিয়া তোলপাড় সৃষ্টি করল মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর সেই আফগানিস্তানে যখন স্কুলে বোমা হামলা করে আমেরিকা তিনশো শিশুদেরকে হত্যা করল সেখানে মিডিয়া চুপ করে থাকল কারণ এই শিশুগুলো মুসলমানদের সন্তান আফগানিস্তানে কোরআন শরীফের গায়ে কুরুশ এঁকে দিয়েছে আবু গরিব কারাগারে মুসলমানদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করেছে ইরাকের মুসলমানদেরকে অবরোধ দিয়ে প্রায় দশ লক্ষ শিশুদেরকে হত্যা করার পরে বাকিদেরকে বোমা হামলা করে হত্যা করল কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে বসনিয়া চেসনিয়া আরাকান বিভিন্ন স্থানে মুসলিমদের একই অবস্থা অথচ আল্লাহর নবীর যুগের দিকে যদি তাকাই সাহাবাই কেরামদের যুগের দিকে যদি তাকাই আমরা দেখি যে সাহাবাহিক রামদের যুগে মুষ্টিমীয় মুসলমানদের ভয়ে গোটা দুনিয়া থর থর করে কাঁপত আল্লাহর রসুল সাল আলী সাল্লাম তাবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছেন সাহাবায় কেরাম কে কার আগে নাম লেখাবেন সেই প্রতিযোগিতা করছিলেন এরই মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে হাজির করল বলল ইয়া রাসুল আল্লাহ আপনি যুদ্ধের জন্য নাম চাচ্ছেন আমার স্বামী আগের যুদ্ধে শাহাদত বরণ করেছে আমার বড় সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে আমার ভাইগুলো শাহাদত বরণ করেছে আমার পরিবার থেকে যুদ্ধে অংশগ্রহণ করার মতো আর কোনো যুবক নেই ইয়ারাসুল আল্লাহি মেহরবানি করে আপনি আমার এই দুধের সন্তানটাকে কবুল করে নিন রাসৌল আকরাম সাল আলাইসাল্লাম বললেন যে মহিলা আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি আমার এমন লোকের প্রয়োজন যে তীর চালাতে পারবে তরবারি চালাতে পারবে ঘোড়ায় বসতে পারবে উঠে বসতে পারবে ঢাল ঘুরাতে পারবে তোমার এই সন্তান কোনটাই তো করতে পারবে না আল্লাহর নবীর সাহাবি মহিলা সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘোরাতেও পারবে না কিন্তু ঢাল হতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্যই দান করেছি যদি বলেন সুবহান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবো চাষনে তোমরাই থাকবে বিজয়ী মিনিন শর্ত একটাই যদি তোমরা মমিন হতে পারো মমিন হয়ে থাকো এর নাম ছিল মমিন এই দৃশ্য যখন রোম সম্রাটের গোয়েন্দারা দেখল রোম সম্রাটকে গিয়ে বলল যে খবরদার মুসলিম জাতির সঙ্গে যুদ্ধ করার মতো দুঃসাহস করার প্রয়োজন নেই রম সম্রাট জিজ্ঞেস করলেন ব্যাপার কি মুসলমানদের সৈন্য আমাদের চেয়ে বেশি বলে না সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম বলে তাহলে ওদের অস্ত্র বেশি না অস্ত্র ওদের কম তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি বলে না ওরা তো জীর্ণ শীর্ণ শুকনো রুটি আর খেজুর খায় রম সম্রাট রাগ করল অস্ত্র আমাদের বেশি সৈন্য আমাদের বেশি শক্তি আমাদের বেশি কেন আমাকে ভয় দেখাচ্ছ গোয়েন্দারা বলল যে বাদশাহ জাহাপনা অস্ত্র ঠিকই আমাদের বেশি সৈন্য আমাদের বেশি শরীরে শক্তি আমাদের বেশি কিন্তু জেনে রাখুন মোহাম্মদ সাল আলহি ওসাল্লামের সাথে আমার একদল মমিন রয়েছে তোমার সৈনিকদের কাছে মোয়াদের প্রাণা এবং সুন্দরী যুবতী নারী যত প্রিয় মোহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়েও বেশি প্রিয় এজন্যই তারা ভয়ে থরথর করে কাঁপত যে ইহুদি আজকে মুসলমানদের প্রথম কেবলা দখল করে আছে সাহাবায়ক রামদের যুগে কাল সেই ইহুদিরা মুসলমানদের কাছে একটু থাকার জন্য ভিক্ষা চেয়েছিল আপনারা জানেন অমর আব্দুল খত্তাহু যখন এহুদিদেরকে খায়বর থেকে যাওয়ার জন্য বহিষ্কারের নোটিশ দিলেন এহুদি নেতা গিয়ে অমর বিন খত্তাবের দরবারে হাত জোর করে বলল অমর তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো তোমার নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন আল্লাহর নবীর সাহাবি অমর বিন খত্তাবাদী আল্লাহ তার বললেন আরে দুশ্মন সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা অক্ষর আমার মুখস্থ আছে সেদিন বলেছিলেন যতদিন পর্যন্ত আল্লাহ তালা তোমাদেরকে এখানে থাকার জন্য পছন্দ করবেন ততদিনই থাকতে পারবে তিনি এও বলেছিলেন সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোর উট তোকে নিয়ে এত দূর পর্যন্ত চলতে থাকবে চলতে চলতে ক্লান্ত হয়ে যাবে আর এহুদির গোষ্ঠী আজকে সেই দিন এসেছে তোদেরকে এখান থেকে যেতেই হবে আর সেই এহুদিরা মাত্র সত্তর লাখ এহুদি ইসরায়েলে দেড়শো কোটি মুসলিম জাতির বিরুদ্ধে লড়াই করছে এর কারণটা কি এর কারণ একটাই আল্লাহ তারা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই এখন শত্রু কি করবে ভবিষ্যৎ কি হবে তোমাদের কোন চিন্তা করার প্রয়োজন নেই তোমরাই থাকবে বিজয়ী মমিন যদি তোমরা মমিন হতে পারো কি হতে পারো আপনারা বলবেন যে আমরা তো সবাই মমিন মাসা আল্লাহ মমিন না কি বসি নাকি কোরআনের মজলিসে বসে আছি আমার দেশে যত মাহফিল হয় পৃথিবীর অন্য কোন দেশে এত মাহফিল হয় না এই মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম অর্থ কি তাও জানে না আমরা যখনই জিজ্ঞেস করি ওলামাই কেরাম না পাবলিকদেরকে জিজ্ঞেস করছি বলুন তো ইসলাম অর্থ কি শান্তি এটাই বলে সবাই আপনারা বললেন অথচ মাদ্রাসায় ভর্তি হয়ে দুই ক্লাস পড়লে একটা কিতাব পড়ানো হয় মিজান সাহেব পরিষ্কার লেখা আছে আল ইসলাম মুসলমান সুদান ওয়াগারদান নেহাদান বাতাত ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে এক আল্লাহর হুকুমের কাছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম কোরআন বলছে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহি সালাতামকে বললেন আসলিম তার মানে কি শান্তিতে ঘুমিয়ে থাকো আর আমরা বোম মারব আসলিম এব্রাহিম আলাই সালাতাম বুঝতে পারলেন আসলিম মানে কি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন কালা আসলাম তো আলামিন আমি গোটা জগৎ সমূহের যিনি রব যিনি আইনদাতা বিধানদাতা সমস্ত ক্ষমতার মালিক আমি কেবলমাত্র তার কাছে আত্মসমর্পণ করলাম যে বলুন সুহান আল্লাহ ইসলাম মানে বোঝা গেল আত্মসমর্পণ করা আর সালাম অর্থ শান্তি এটা ভিন্ন বিষয় ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয় এটা বাস্তব কিন্তু শব্দের অর্থ ইসলাম এটা না এটা পরিকল্পিতভাবে করা হয়েছে ইসলাম অর্থ শান্তি তোমরা শান্তিতে থাকো আর এহুদি খ্রিস্টানরা তোমাদেরকে ধ্বংস করে দিবে কোনো আপত্তি নাই ইংরেজরা এই দেশ যখন শাসন করেছিল তখন এই সব অর্থগুলো পরিবর্তন করে দিয়েছে যার কারণে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির বইগুলোতে লেখা আছে ইসলাম মানে শান্তি আর ওরা যখন বক্তব্য দেয় ইসলাম শান্তির ধর্ম সবাই মার খাওয়া আমরা কিছুই তোমরা কিছু বলো না ভাইরা আমার কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন সেজন্য ইসলাম শব্দের অর্থ পরিষ্কার করে দিয়েছেন আর এই ইসলাম যারা পূর্ণ করে তারাই হচ্ছে মুসলিম যারা পালন করে কুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম কুমুল মুসলিমিন আমাদের পরিচয় আমরা মুসলিম ইসলাম পালন করলাম না নাম মুসলিম এটা হবে একজন লোকের মাথার তালু থেকে পা পর্যন্ত কুচকুচে কালো নাম লালু লাল মিয়া আছে না এরকম আমরা কোরআনের বেলা সেটাই করেছি আল্লাহ রব্বুল আলমিন ইসলামের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে একটা বিধান দিয়েছেন তার নাম কি কোরআন মানুষকে চক্ষু দিয়েছেন যেমন দেখার জন্য চোখ থাকলেই কি দেখা যাবে কইবেন যে চোখ অন্ধ থাকলে দেখা যায় না না তা বলছি না আপনার চোখের পাওয়ারও ঠিক আছে চোখ দুটো সব ঠিক আছে তারপরেও দেখতে পারবেন না যদি চোখের সামনে কোনো আলো না থাকে কিনা থাকে বাতি বন্ধ গেলে দেখা যাবে কিছু সূর্যের আলো চাঁদের আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখা যাবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু এটা দিয়েছেন আল্লাহকে চিনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য কিন্তু এই জ্ঞান চক্ষু দিয়েও আল্লাহকে চিনা যাবে না বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান চোখের সামনে একটা আলো না থাকবে সেই আলোটার নাম হচ্ছে কোরআন যেটা বলুন সুহান আল্লাহ কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে নূর মানে আলো এই আলো বলতে কোরআন কি বোঝানো হয়েছে কারণ সুরায় সবে বলা হয়েছে يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون দুনিয়ার সমস্ত কাফেররা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে এই নূর মানে কোনটা ইউরিদুন আলী ইউতফিউ নূর আল্লাহ তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় নিভিয়ে দিতে চায় বে আফওয়াহিম মুখের ফুৎকার দিয়ে আল্লাহ মুতিম্ম নূরিহি আল্লাহ রব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করে ছাড়বেন ওয়ালাউকারি কারিহাল কাফিরুন যদিও দুনিয়ার সমস্ত কাফির ইহুদি মুশরিক না সারা বৌদ্ধ হিন্দু সব যদি একত্র হয়ে আমার দিনকে নির্বাপিত করতে চায় কোরআনকে নিভাতে চায় ওরা কিছু দিয়ে পারবে না পূর্ণ করে ছাড়বেন কে আল্লাহ আলো কোরআনের নাম আলো সে আলোকে আমরা মানি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে হুকুম দিলেন চোরের থেকে বাঁচতে হলে ঔষধ আছে বিধান আছে চোর চাই পুরুষ হোক চাই নারী হোক এদের হাত কেটে দাও আইনটা কার সুরায় মায়দার আটত্রিশ নম্বর আয়াত চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওদের হাত কেটে দাও এই হাত কেটে দেওয়া হলে পরে আর কেউ চুরি করতে সাহস করবে না একটা যদি চোরের হাত কাটা এলাকায় আর এলাকায় দশ বছরে চুরি হবে এ বিধান দিয়েছেন কে আমার জাতি বলল এই চোরের হাত কাটার বিধান চলবে না বিকল্প আইন তৈরি করলো আল্লাহর আইন বাতিল করলো অথচ আল্লাহর আইন বাতিল করার অধিকার কারো আছে অনেক আছে যারা এখন চিন্তা করে হাত কাটলে বেটা খাইবে কেমনে আল্লাহর চেয়েও বেশি দরদি আল্লাহ রব্বুল আলমিন যে বিধান দিয়েছেন কোরআন বলছে অল্লাহ ইয়াহকুমু লা আল্লাহ তারা বিধান দান করেন হুকুম দান করেন আল্লাহর হুকুমকে পশ্চাতে ফেলে দেওয়ার মতো পিছনে রাখার মতো কোন ব্যক্তির অধিকার নাই কে হুকুম দিয়েছেন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল চুরিটা করেছে কোরাইশ বংশের বনু মাহজুম শাখার একজন সম্ভ্রান্ত মহিলা মহিলার নামটাও আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমার নামে নাম কোরাইশের লোকেরা চিন্তা করলো কি করা যায় হাত কাটা গেলে আমাদের বদনাম হয়ে যাবে আল্লাহর নবীর কাছে কি করে সুপারিশ করা যায় হাত না কাটার জন্য সবাই গিয়ে আল্লাহর নবীর পালক পুত্র যায় তার পুত্র উসামা আল্লাহ নবীর পালক নাতি খুব আদরের নাতি একে গিয়ে ধরলো তুমি একটু নবীর কানে কানে গিয়ে বলবা যে যেন এটাকে একটু বিকল্প ব্যবস্থা করা হয় তাছাড়া নবীকে এটাও জানিয়ে দাও কোরাইশ বংশের মেয়ে নবীর বংশ তো কোরাইশ বংশ তারপরে মেয়েটার নামও ফাতেমা এটা শুনলে হয়তো আল্লাহর নবী বিকল্প ব্যবস্থা করবেন ওসামা বিন জায়েদ চিন্তা করলেন কত কথাই না বলি এটাও বলবো অসুবিধা কি আল্লাহর নবীর কানে কানে গিয়ে যখন বিষয়টা উপস্থাপন করলেন মুসলিম শৈফের হাদিস খুলে দেখবেন পরিষ্কার লেখা আছে আল্লাহর রাসুল সাল্লাহামের চেহারা লাল হয়ে গেল তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আর বললেন ও হ্যাঁ মুসলিম জাতি তোমরাও কি সেই ইহুদি এবং খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করার চক্রান্তে লিপ্ত আছো ওদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তিরা বড় লোকেরা যদি অন্যায় করত সেক্ষেত্রে আল্লাহর বিধানকে তারা পিছনে ফেলে রাখত তোমরাও সেই কাজ করার জন্য আমার কাছে সুপারিশ করছো জেনে রাখো আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় আজকে মোহাম্মদ সাল্লাহামের কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত লাউ আন্না ফাতেমা তাবিনতে মোহাম্মদিন সারাকাত আল্লাহর নবীর মেয়ে মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম যেন বলেন সুবাহান আল্লাহ ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারণায় বিধান দিয়েছেন কে একটা দেখাইলে আমারও দেখাবো আল্লাহ রাব্বুল আলমিন জেনা বিচারকে হারাম করে দিয়েছেন কোরআন বলছে তোমরা জেনাবে বিচারের কাছেও যেও না এটা অশ্লীল এবং বেহায়াপনা কাজ খারাপ কাজ সুরায় বনি ইসরাইল বত্রিশ নম্বর আয়াত আল্লাহ হারাম করে দিলেন জেনাবা বিচারকে আমার জাতি আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে আইন করলো যদি পতিতালয়ের লাইসেন্স থাকে তাহলে বৈধ এদের নাম যৌন কর্মী এদের নাম কি বুড়া যারা আগে তারা জানেন যে এদেরকে বলা হতো বেশ্যা তারপরে পতিতা বলা হতো এখন এটাকেও পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে কি যৌন কর্মী মানে এরা কর্মী কাজ করে খায় এইভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেওয়া হল এরপরে জেনাবে বিচারের বিচার কোরআনে আছে ব্যবিচারী নি আর ব্যবিচারী যদি অবিবাহিত হয় তাহলে ওদেরকে জনসমক্ষে আনো সব জায়গায় প্রচার করো এরপরে ওদেরকে সবার সামনে এক সদররা মারো আর যদি বিবাহিত হয় তাহলে আরো প্রচার করে ওদেরকে হাঁটু পর্যন্ত গাড়ো অথবা গাছের সঙ্গে বাঁধো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইন দিয়েছেন কে সে আইন আছে এই আইন যদি বাস্তবায়ন থাকত তাহলে গোটা গাজীপুরে একটা যদি বিচার করা হতো তাহলে আর কোন মেয়েকে ধর্ষণ করার সাহস কেউ করত না ঠিক কিনা আল্লাহর এই আইনটাকে বাতিল করে দেওয়া হল এমনি ভাবে আল্লাহ রব্বুর আলান হুকুম দিয়েছেন পর্দার বিধান لأزواجك وبناتك ونساء المؤمنين হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন যেন তারা নিজের উপরে পর্দা করে না জেলবাব ঝুলিয়ে দেয় পর্দা ঝুলিয়ে দেয় সুরা আল্লাহ উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন যেন তারা নিজের উপরে উপরে বলতে শরীরটা পুরা ঢাকতে হবে চেহারাও ঢাকতে হবে কোনটা খালি রাখা যাবে না আল্লাহ তারা বলছেন এইটা যদি করো তাহলে আর তোমাদের সমাজে ইফটিজিং থাকবে না দর্শন থাকবে না আমার জাতি আল্লাহর এই পর্দার বিধানকেও বাতিল করে বলল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না ঠিক কিনা রায় দেওয়া হয় নাই আমি এক একটা দেখাচ্ছি আল্লাহর বিধান কয়টা পরিবর্তন করেছে এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন হুকুম দিলেন সম্পদের বন্টন কেমনে করতে হুকুম দিয়েছেন কে সুরায় নেশার এগারো নম্বর আয়ত আল্লাহ বলছেন আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করছেন বিধান দিচ্ছেন হুকুম দিচ্ছেন কে হুকুম দিচ্ছেন কোন নবীর দায়িত্ব ছাড়েন নাই রাসুলের দায়িত্বে ছাড়েন নাই কোন বুজুর্গের দায়িত্বে ছাড়েন নাই ইমামের দায়িত্বে ছাড়েন নাই ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম আল্লাহ রাব্বুর আলামিন বলছেন ইউসি কুমুল্লাহ আল্লাহ নিজে তোমাদেরকে হুকুম দিচ্ছেন বিধান দিচ্ছেন লিদফি আউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে লিদ্দাকারে মিসলু হাজিল উংসাইন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আমার জাতি বলল নারীদেরকে ঠকানো হয়েছে অভিযোগটা কার বিরুদ্ধে আমি এই কারণগুলো বয়ন করতে গেলে অনেক সময় লাগবে আমার বই আছে লেকচার আছে আপনার এখানে শুনে নেবেন বিস্তারিত আমি আলোচনা করবো অন্য বিষয় নিয়ে আজকে এভাবে আল্লাহর কত বিধান আরো বলবো সুদ ইসলামে হালাল না হারাম কেমন হারাম সুরা বাকারা দুশো পঁচাত্তর বের করো আল্লাহ তারা বলছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম দারুমা বাকিয়া মিনার রেবা এবং যত তোমাদের পাওনা সুদ আছে বাকিয়া তো বোঝেন বকেয়া একেবারে বাংলা মা বাকিয়া মিনার রিবা তোমাদের যত বকেয়া সুদ আছে পাওনা সুদ আছে আল্লাহর বিধান জানার আগ পর্যন্ত যা করেছ মাফ হয়ে যাবে আল্লাহর বিধান জানার পরে যদি বর্জন করতে পারো তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের মাফ করে দিবেন ছেড়ে দাও সব দারুমা বাতি আমিনার রিবা ইনকুম তুম মমিন যদি মমিন হয়ে থাকো তাহলে তোমাদের যত পাওনা সুদ আছে সব ছেড়ে দাও বর্জন করে দাও কে বলেছেন শুধু এ পর্যন্ত না এরপরে আল্লাহ কি বলেন শুনুন সুরায় বাকার এবারে দুইশো উনআশি নম্বর আয়াত আল্লাহ বলছেন যদি তোমরা সুদ বর্জন করতে না পারো আল্লাহর বিধান জানার পরেও সুদ না ছাড়ো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ সুদ না ছাড়লে কার সঙ্গে যুদ্ধ আমার জাতি কি করল আমার জাতি আল্লাহর এই বিধানটাকেও পরিবর্তন করল তারা সুদের লাইসেন্স দিয়ে সুদকে বৈধ করে দিল আমাদের দেশীয় আইনে সুদ হারাম কোনটা জানেন এই যে গ্রামগঞ্জে যদি কেউ টাকা দেয় সুদে লাইসেন্স ছাড়া গ্রামের যে মহাজনরা আছে যারা লাইসেন্স করে নাই কোন এনজিও নাই এরা যে সুদে টাকা দেয় এটা সরকারের খাতায় হারাম মানে অবৈধ আর সরকার তাদেরকে লাইসেন্স দিয়েছে বিভিন্ন এনজিও এরপরে bank Sonali Bank Rupali Bank Krishi Bank Pubali Bank Janata Bank যত রকমের ব্যাংক আছে সব ব্যাংকে সুদের কারবার হচ্ছে কিনা এটা সরকার জায়েজ করে দিয়েছে এবারে আসুন আল্লাহ তালা যেটা হারাম করেছেন এই জিনিসটা যদি কেউ হালাল করে তার ইমান থাকবে শয়তানের দোষ ছিল কি জানেন ভালো করে বুঝার চেষ্টা করেন কেবল ওয়াজ মাহফিল এক কান দিয়ে শুনি আর এক কেন্দ্রে বের হয়ে যায় ইবলিসকেও আল্লাহ একটা হুকুম দিয়েছিলেন আদমকেও হুকুম দিয়েছিলেন আদমকে আল্লাহ বলেছিলেন ও আদম জান্নাতে বসবাস করো যেথা ইচ্ছা সেথায় যাও যা মনে চায় খাও কিন্তু খবরদার এই গাছটার কাছেও যাইবা না আদম আলাইসালাম আল্লাহর হুকুম রক্ষা করতে পারলেন না ওই গাছের ফল খেয়ে বসলেন আল্লাহ তারা জিজ্ঞেস করলেন হে আদম তুমি এ কাজটা কেন করলে আদম কোন যুক্তি বেশ করেছিলেন আদম সম্পর্কে আসছে আদম আলাই সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু কালিমা কিছু বাণী অর্জন করেছেন এবং তার মাধ্যমে তিনি তবা করেছেন আল্লাহ তার তবা কবুল করেছেন তাফসিরে লেখে সেই তব কলেমাগুলো ছিল কি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب العالمين ربنا ظلمنا أنفسنا ও আমার রব আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি গুণা করে ফেলেছি পাপ করে ফেলেছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে এবং দয়া না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব তবা করলেন গুনা স্বীকার করলেন আল্লাহ মাফ করেছেন কিনা ফাতা বা আলাইহি আল্লাহ তালা তার তবা কবুল করে নিলেন ইবলিসকেও আল্লাহ তারা সুযোগ দিয়েছেন আল্লাহ জুলুম করেন নাই ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া ইবলিস আল্লাহ তাসজুদা ইদ আমার তুক ও ইবলিস আমি যখন তোমাকে হুকুম করলাম আল্লাহর জন্য আমি যখন হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য কেন সেজদা করলি না ইবলিস যদি বলতো যে আল্লাহ অন্যায় করেছি রব্বানা জলাম না আদমের মতো বলতো আল্লাহ মাফ করতেন কিনা সে কিটা বলেছে বোঝা গেল অন্যায় করা বড় কথা না অন্যায় করে যদি মাপ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 দিকে চলে আসে সুতরাং যুক্তির কথা হচ্ছে এই আদম আমাকে সেজদা করবে আমি আদমকে সেজদা করবে এটা যুক্তিতে ধরে না প্রথম যুক্তিবাদীর নাম কি কাজে খেয়াল রাখবেন আমার দেশে ইসলামকেও এখন মাপে যুক্তি দিয়ে বক্তাদের নামের সঙ্গে কত কিছু লাগায় বুলবুলে বাংলাদেশ আল্লাহ তারা সৃষ্টি করেছেন মানুষ হয়ে গেছে বুলবুল এই জন্য কবি একবার সুন্দর করে বলেছেন কার বুলবুল তাউস কি তকলিদ সে তাওবা বুলবুল ফকত আওয়াজ হয় তাউস ফকত রং অমুসলিম জাতি তুমি বুলবুলের সুর শুনে পাগল হয়ে যাও না কর বুলবুল তাউস কি তকলিদ সে তাওবা বুলবুল ফকত আওয়াজ হয় তাউস ফকত রং বুলবুলের গান শুনে আর ময়ূরের রং দেখে আবা কাবা ডিব্বা আসা পাগড়ি পুগড়ি লাগাইয়া তারপরে যত সেরে বেদা দাঁত আছে সবগুলো করে মাশা আল্লাহ নাম বুজুর্গ নাম কি আল্লাহর অলি আসতেছে একটু আলোচনা পরে ভাইরা আমার ইবলিস এই যুক্তি করলো প্রথম এই জন্য আমরা কোরআন এবং হাদিসের যা আসবে আমার যুক্তিতে ধরুক বা না ধরুক সঙ্গে সঙ্গে কি করতে হবে আত্মসমর্পণ করতে হবে এরকম যারা মানে তাদের নাম কি মুসলিম আর যারা এগুলো মানে না বরং পরিবর্তন করে আল্লাহর ভুল ধরে তারা কি মুসলিম হবে আমাদের জাতির এখানেই সর্বনাশ আমার জাতি মনে করে আমরা লাইল্লাহ পড়ছি মুসলমান হয়ে গেছি বা বিশ্বাস করি আল্লাহ আছে মুসলমান হয়ে গেছি এই বিশ্বাসগুলো মক্কার কাফেররাও করত আপনারা একটা সোজা আমাকে উত্তর দেন আল্লাহর নবীর আব্বার নাম কি আমাদের নবীর আব্বার নাম কি হ্যাঁ আবদুল্লাহ এটা জোরে বলবেন আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তো যদি লোকেরা মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস না করত তাহলে সন্তানের নাম নামটা আবদুল্লাহ রাখে এটা প্রমাণ করে যে ওরা আল্লাহকে বিশ্বাস করতো এবার আরো প্রমাণ নেন আল্লাহ তালা করে বলছেন ওয়ালা হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকেও জিজ্ঞেস করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে ওরা বলবে সৃষ্টি করেছেন কে মক্কার কাফেররা বিশ্বাস করত যে ওদের সৃষ্টিকর্তা কে আল্লাহ এরকম ভাবে করে আর কায়াত ওলা ইনসাল তাহুম মান খালা সামাওয়াতি ওয়াল আর্থ ওয়া শামসাওয়াল শামসা কামার হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন কে অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্য আলিম তারা বলবে সব কিছু সৃষ্টি করেছেন কে তাহলে চন্দ্র সূর্য চালায় আল্লাহ আসমান জমিন চালায় আল্লাহ এই সবগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত কিনা আমি মক্কার কাফেরদের প্রশংসা করছি না একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে পার্থক্যটা কোন জায়গায় জানা দরকার আছে না এখনো বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে কিনা কোরআনের সুরা মায়দার আঠারো নম্বর আগ করেন পরিষ্কার বলা আছে আল্লাহ রাব্বুর আলমিন বলেন এহুদি এহুদ এবং খ্রিস্টানরা বলে নাহনু উল্লহি আমরা হচ্ছি আল্লাহর সন্তান আবনা হচ্ছে এবনুন শব্দের বহু বচন এবনুন মানে হল ছেলে মেয়ে নাতি পুতি এই সবগুলোকে একসাথে কি বলে নাহনু উল্লহি আমরা আল্লাহর সন্তান আল্লাহর নাতি পুতি ও উহু এবং আল্লাহর প্রিয় নাতিপুতি তেজ্য পুত্র না কারা দাবি করে তাহলে এহুদি খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর নাতিপুতি দাবি করে সন্তান দাবি করে আল্লাহ বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে কিনা এবারে শয়তানকে জিজ্ঞেস করি শয়তান আল্লাহ বিশ্বাস করে কিনা কোরআন বলবে হা হ্যাঁ, বিশ্বাস করে শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হল কি সুন্দর ডাক দিল রব্বি ও আমার রব কাকে বলছে আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো আবেদন করে কার কাছে না কোনো খাজা বাবার কাছে ল্যাংটা বাবার কাছে মাজারওয়ালার কাছে দরগাওয়ালার কাছে দুর্গাওয়ালার কাছে ও আমার রব আমাকে তুমি কেমন পর্যন্ত হায়াত দান করো ইবলিসও প্রার্থনা করেছে কার কাছে ইবলিসও বিশ্বাস করে আল্লাহ আছে এবারে ফেরাউন যে আল্লাহ দাবি করেছে রব দাবি করেছে ফেরাউন আল্লাহ দাবি করেছে কোরআনে আছে স্পষ্ট ইলাহিন আমি আমাকে ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে মানি না আর একাতে বলছে আমাকে বাদ দিয়ে যদি আর কোন আল্লাহ মানুষ সব জেলে ঢুকিয়ে দিব কে বলেছে আল্লাহ দাবি করেছে এরপর রব দাবি করেছে সব মানুষকে বড় মাঠে জড়ো করলো এরপরে ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের প্রধান রব আল্লাহ দাবি করলো রব দাবি করলো কিন্তু এই ফেরাউন আল্লাহ বিশ্বাস করত স্পষ্ট করে আয়াত আছে আয়াত করো অকাল মালাউমিন কমে ফেরাউনা আতাদারু মুসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদে মুসাকে ফেরাউনকে তার মন্ত্রীবর্গ তার উজির নাজিররা বলল আতাদারু মুসা ওয়া কৌমাহু তুমি মুসা এবং মুসার জাতিকে কি এই সুযোগ দিবে লিউফসিদু ফিল আরদে যে তারা জমিনে ফেতনা ফাসাদ করবে ওয়াজারাকা ওয়া আলেহাতাকা তোমাকে এবং তোমার আল্লাদেরকে সে বর্জন করবে তোমাকে এবং তোমার আল্লাদেরকে তাহলে ফেরাউনের কি ছিল আল্লাহ ছিল ফেরাউনের আল্লাহ ছিল তাহলে বোঝা যায় আল্লাহ বিশ্বাস করে সবাই আমাদের এখন মুসলমানদের বিশ্বাস মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোনো বাহনে চড়ে আসেন এবার এসেছেন কিসে চড়ে গজে চড়ে আর আমরা জানি মা দুর্গা দেবী গজে চড়ে আসলে পৃথিবী ধনে ধন্যে শস্য শ্যামলে পরিপূর্ণ হয়ে যায় বাস্তবও তাই হয়েছে এবার বাংলাদেশে ফসল বেশি হয়েছে বাংলাদেশের জিডিপি দাঁড়িয়ে সাথে উঠেছে ভাষণ দেয় নাই কেউ মন্দিরকে ভাষণ দিয়েছে কিনা এই লোকগুলোর চরিত্র বড় মারাত্মক হাজে কাবা ভিকেয়া গঙ্গা কাছে নান ভিলেয়া খোসরা হে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো খোসরা হে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো বলেন কি বলছি হজ্জে কাবা ভিকেয়া কাবায় গিয়ে হজ করে গঙ্গা কা স্নান ভিলেয়া গঙ্গায় গিয়ে আবার স্নানও করে মাথায় টিপু লাগায় খুশ রাহে আল্লাহ বিষয়ে তান ভিনা রাজ না হো আল্লাহ যেন খুশি থাকে শয়তানও যেন অসন্তুষ্ট না হয় সব দিক ম্যানেজ করে চলে এই লোকদের বিশ্বাস হচ্ছে দুর্গা দেবী গজে চড়ে আসছে সেজন্য ফুলে ফলে ফসলে ভরে গেছে মক্কার কাফেররা ওই বিশ্বাস করত না কোরআনকে জিজ্ঞেস করবো স্পষ্ট বলবে হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন আবু জাহেদ আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন মান্নাজ্জাল আমিনাস সামাই আন কে আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টি দেয় কে পানি দেয় কে ফাহিয়াবিহিল মৌতিহা অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার জীবিত করে কে আল্লাহ বলছেন তাহলে আবু জাহের আবুল হাবের গোষ্ঠী এরা অবশ্যই বলবে সবকিছু করেন কে এবারে বলবেন যে হুজুর একটা জায়গায় পার্থক্য আমরা জানি এটা তো আপনি বলতেছেন না মক্কার কুফাররা মূর্তি পূজা করতো আমরা তো মূর্তি পূজা করি না ঠিক না মনে মনে প্রশ্ন আছে কিনা আসুন মক্কার কুফাররা মূর্তি পূজা করত কেন সেটাও কোরআন বলছে আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ তারা বলছেন আল্লাহর পরিবর্তে যারা মূর্তি পূজা করে দেবদেবী পূজা করে বিভিন্ন রকম আউলিয়া বানিয়ে নিয়েছে আল্লাহ তারা বলছেন তারা বলবে আমরা তো এইগুলোর পূজা করি শুধুমাত্র এই জন্য এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে তাহলে মূর্তি পূজা করতে কি জন্য আল্লাহকে পাওয়ার জন্য কি বুজুর্গ দেখেন না আল্লাহকে পাওয়ার জন্য তারা মূর্তি পূজা করত এটা একটা আয়াত আর একটা আয়াত আছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী সুরায় ইউনুসের আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ওরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু দেবদেবী আর মূর্তি পূজা করে যা ওদের ক্ষতিও করতে পারে না উপকার করতেও পারে না এবং তারা বলে এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী কি করি তাহলে মক্কা লোকেরা মূর্তি পূজা করতো কাকে পাওয়ার জন্য দেখেন কি চমৎকার কথা এই যে দেবদেবী মূর্তি পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম রূপে আপনি তো প্রার্থনা করেন মাধ্যম রূপে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা দর্গাওয়ালা দুর্গাওয়ালা কত রকম আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ অ দুনিয়ার লোকেরা ইয়াহান্নাস সমস্ত মানুষকে আল্লাহ তারা বলছেন আন্তুমুল ফোকারাল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের ইমাম ফকির মুক্তাদি ফকির ইমাম ফকির পীর ফকির মুরিদ ফকির খাজাওয়ালা ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির সব কিছু ফকির রাজা ফকির প্রজা ফকির আন্তুমুল ফোকারাও হামিদ একমাত্র ধনী হচ্ছেন কে এই জন্য মক্কার কুফাররা বিপদে পড়লে সেই দেবদেবী ভুলে যেত কোরআন বলছে দাউল্লাহ মুখলিসিন যখন তারা তুফানে পড়ে যেত বিপদে পড়ে যেত তখন তারা ওই মূর্তি আর খাজা বাবা সব ভুলে গিয়ে সরাসরি আল্লাহকে ডাকতো কাকে ডাকত তাহলে এবার তো এটাও পরিষ্কার হয়ে গেল তাহলে এখন মক্কার কুফারদের সঙ্গে আমাদের পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে না আমরা আল্লাহর নবীর ইতিহাস তালাশ করি কেন কুফারদের সঙ্গে গন্ডগোলটা লাগলো আল্লাহর নবী নব প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে স্থানে দাওয়াত দিয়েছেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হল হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে হুকুম নাজিল করা হয়েছে আপনি তা স্পষ্ট করে প্রকাশ্যে বলুন এই মুশরেকদের কি করবে কি না করবে সেদিক থেকে মুখ ফিরিয়ে নিন এর পরোয়া করার কোনো দরকার নেই আপনি প্রকাশ্যে বলুন এবারে আল্লাহর নবী সাল আলাইসাল্লাম মক্কার নিয়ম অনুযায়ী সকালবেলাকে পাহাড়ে উঠলেন সাফা পাহাড় উঠে ডাক দিলেন ইয়া সাবাহা ইয়া বনি ফের ইয়া বনি হাসেম বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিলেন সব নেতারা জড় হয়ে গেল এবারে আল্লাহ রসুল সাল্লাম বললেন ওহে আমার মক্কার নেতারা আজকে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী বসে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা না কাইল্লা সহদেকান আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই আপনার থেকে সত্য কথাই শুনেছি এবারে আল্লাহ রাসুল বললেন ওহে মক্কার নেতারা শুনে রেখো লাউকুল তুম কালিমাতান হেদাতান আজকে যদি তোমরা একটা কথা বিশ্বাস করে একটা কথা স্বীকার করো মেনে নাও কোন বিহাল আরব ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাবে ও তাদিন আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আউতুয়াদ্দিল জিজিয়া আর যারা তারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে থাকবে কয়টা কথা মক্কার কুফাররা খুশি এখনো খুশি একটা কথা মানলে আমাদের নেতৃত্ব চলে আসবে সারা দুনিয়ার উপরে বলো তাড়াতাড়ি একটা কথা কি এই একটা কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর বিরুদ্ধে সব চলে গেল বোঝা গেল তারা বুঝতে পেরেছিল সেই কথাটা কি يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون تعبدون الله وحده وتخلعون ما تعبدون من دون الله ওহে দুনিয়ার মানুষেরা সারা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ নবী ডাক দিলেন সে একটা কথা আর কিছু না তা হচ্ছে লা ইলাহা কিন্তু আমরাও করি আমরা পড়লে আমাদের কেউ কিছু বলে না আল্লাহর নবী যখন বললেন তখন কুফাররা বুঝতে পেরেছিল আজকে মক্কার কাফেররা যা বুঝতে পেরেছে আমরা তাও বুঝি না মক্কার কুফাররা বুঝে শুনে প্রতিবাদ করেছে কোরআনুল কালিমের সুরায় সদের পাঁচ নম্বর আর দেখুন পরিষ্কার বলা আছে আবুল আহাব কি প্রতিবাদ করলো কি বলে মোহাম্মদ আলেহাতা সমস্ত আলেহাদেরকে আমাদের আল্লাহদেরকে দেবদেবীদেরকে সব বাতিল করে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেলল এ তোমার আশ্চর্য কথা মক্কা কুফারা বুঝতে পেরেছে লাইলাহা মানে সব বা লাইলাহা বর্জন ইল্লাল্লাহ গ্রহণ লাইলাহ নফি ইল্লাল্লাহ ইসবাত একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেরকম আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয় ঠিক তেমনি ভাবে লাইলাহার দ্বারা সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে এরপরে এক আল্লাহর হুকুম মানতে হবে এটার নাম কি লাইলাহা এটা বুঝতে পেরেছিল আজকে আমরা লাইলাহ পড়ি আবার লেখছি সংবিধানের সাথে এক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে সংবিধান আল্লাহ লেখা আছে কি মুসিবত প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ লেখা আছে এবারে কোরআনকে জিজ্ঞেস করি ক্ষমতার মালিককে আল্লাহ বলছেন সুরা আলী ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন করিল্লাহ আল মুলকে তুতিল মুলকা মুলকা বিয়াদিকাল খাইর হে নবী আপনি জানিয়ে দিন মালিকাল আল্লাহ তুমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে তুতিল মুলকা মাং তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ওয়া তানজিউল মুলকা মিম্মান তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও সমস্ত ক্ষমতার মালিক সমস্ত মঙ্গলের চাবিকাটি কার হাতে পরিষ্কার হয়ে গেল সব ক্ষমতার মালিককে কুফারেরা ভালো করে বুঝতে পেরেছিল এই লাইলাহার মানে হচ্ছে আমাদের আর কারো আনুগত্য চলবে না কারো বিধান চলবে না সব ক্ষেত্রে হুকুম চলবে কার ব্যাংকে আল্লাহর হুকুম মানতে হবে আদালতে আল্লাহর হুকুম মানতে হবে সংসদে আল্লাহর হুকুম মানতে হবে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় হুকুম চলবে কার গোলামি হবে কার আমি কেবলমাত্র তোমারই গোলামি করি খালি মস্তিদে না সব জায়গায় আল্লাহ বলছেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য কার গোলামি করবে শুধু কি মসজিদে পাঁচটা তো ইসলামের বেনা ওইটা পালন করলেই চলে এটাও তো বোঝে নাই ইসলামের বেনা বলা হয়েছে বেনা মানে কি পিলার আপনি পাঁচটা পিলার দাঁড় করে রাখেন বিল্ডিং হবে আপনি বলেন হুজুরদেরকে দাওয়াত আমি একটা বিল্ডিং করেছি একটু দোয়া করবেন সবাই গিয়ে দেখো পাঁচটা পিলার দাঁড়িয়ে আছে কি বলবে ওই মেয়েরা তোমার বিল্ডিং কোথায় এই তো বিল্ডিং পাঁচটা পিলার আছে ঠিক সেরকম ভাবে ইসলামের পাঁচটা পিলার বলা হয়েছে নামাজ রোজা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 রব্বিল আলামিন সব কার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন তোমরা দুইজন আল্লাহ বানাইবা না মসজিদের আল্লাহ একজন বাহিরের আল্লাহর একজন মসজিদের ইমাম সাহেব যদি নামাজে ভুল করে কোরআনের বিপরীত পড়ে ভুল পরে কোরআন লোকমা দেয় কিনা মসজিদের এই গরিব ইমাম সাহেব যদি ভুল পরে লোকমা দেয় আর রাষ্ট্র ইমাম সাহেবরা যখন কোরআনের বিরুদ্ধে যায় তখন লোকমা দেয় কেউ লোকমা দিতে হবে এই জন্য আমি কোরআনুল কারিমের আয়াত তেরাওয়াত করেছি মূল আলোচনা আমি এখন শুরু করছি আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা বলছেন এই কোরআন কারিমের বিধানকে কায়েম করার জন্য একদল মানুষের প্রয়োজন হবে আল্লাহ তারা বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই মমিনরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চায় এইরকম মমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কে ব্যবসা কেনার জন্য কয়টা জিনিস দরকার চারটে কয়টা বিক্রেতা ক্রেতা আর পণ্য আর কি মূল্য কয়টা জিনিস হল দেখুন আল্লাহ কি সুন্দর করে বলেছেন আয়াতটা এবার বোঝার চেষ্টা করবেন এবারে আসল আলোচনা শুরু হচ্ছে নিশ্চয় আল্লাহ তালা ক্রয় করেছেন ক্রেতাকে ক্রেতাকে কি কিনলেন মাল কি মিনাল মমিনিন বিক্রেতা হচ্ছে মমিন কারা মমিনদের থেকে ক্রয় করেছেন কি ক্রয় করলেন আনফুসাহুম আমওয়ালাহুম মমিনদের জান এবং মাল কিসের বিনিময়ে বেআনাল আহমুল জান্না কিসের বিনিময়ে ক্রেতাকে বিক্রেতাকে পণ্য কি মমিনের জান এবং মাল মূল্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তারা মমিনদের থেকে তাদের যান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে এবারে কাজ করতে বাজার কোথায় তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে লড়াই করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিন থেকে সেরেককে উৎখাত করার জন্য আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য মানব রচিত বিধানকে বাতিল করার জন্য কোরআনের বিধানকে কায়েম করার জন্য লড়াই করবে তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে লড়াই করবে তারা মারবে আর মরবে কি করবে মরবেও আবার মারবেও কি মরার মধ্যে মজা আল্লাহ কিনে নিচ্ছেন কি করতেছেন সাহাবা গেলাম কানতেন যে আল্লাহ আমাকে তুমি কিনবা না আমি কি পচা হয়ে গেলাম আমি তো বুড়ো হয়ে যাচ্ছি দাড়ি ধরে দেখতেন যে সাদা হয়ে যাচ্ছে আল্লাহ বরফ তো গড়ে যাচ্ছে তুমি কবে কিনবা আমার আব্দুল জমুহাদি আল্লাহ আনহু হাঁটতে পারেন না মাজুর বলতে আমাকে উটের সঙ্গে বেঁধে দাও আমি যুদ্ধের ময়দানে যাব শহীদ হয়ে গেছেন তারা বুঝতে পেরেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি শহীদ হয়ে যাই আবার যুদ্ধ করি আবার শহীদ হয়ে যাই আবার যুদ্ধ করি আবার শহীদ হয়ে যাই কে বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার মনে চাই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তারা বলবেন চাও আমার কাছে কি চাইবা কোন পীর বুজুর্গ অলি আল্লাহ কেউ বলবে না যে আমি দুনিয়া আবার ফিরে যাব একমাত্র শহীদরা বলবে আল্লাহ তুমি তো সবই দিয়েছ আর কি চাবো না তারপরও চাও শহীদরা বলবে আল্লাহ আমরা চাই আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইয়ে দাও আমরা তোমার রাস্তায় যুদ্ধ করে আবার শহীদ হয়ে আসি আবার জান্নাতে যাই কি মজার এবাদত আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে করতেন আবার হজ করতে যেতেন ওনাকে একবার ওনার শিষ্যরা বলল যে হুজুর আপনি এত কষ্ট করছেন অথচ ওই যুগে ছিল ফজাইল আয়াজ রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বুজুর্গ ছিলেন তো ওনার কথা উনি উল্লেখ করা হল আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই ফজাইল আয়াজ যিনি মক্কা থাকতেন মদিনা থাকতেন আর এটা বাস্তব মক্কা মদিনায় থাকতেন জমজমের পানি খাওয়া যায় বাইতুল্লাহ তফ করা যায় হাজরে আসর চুমুকা দেওয়া যায় এরকম মাকাম ইব্রাহিম এর পাশে নামাজ পড়া যায় এত মর্যাদা এক লক্ষ রাকাত পাওয়া যায় এক রাকাত নামাজে এত মর্যাদা যিনি অর্জন করছেন আপনিও তো পারেন কেন খামাকাই কষ্ট করছেন যুদ্ধের ময়দানে বসে আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই ফজাইল রহমাতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে লেখলেন يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك بالعبادة تلعب من كان يخزب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب يا عابد الحرمين ওহে মক্কা মদিনার ইবাদতকারী ফজাইল ইবনে আয়াজ তুমি মক্কা মদিনায় বসে ইবাদত করছো ঠিকই সব কিছু করছো এক রাখাতে লক্ষ রাখাতে সব পাচ্ছ জমজমের পানিও পান করছো বাইতুল্লাহ আব্দি করছো হাজরে আসার চুমো দিচ্ছ মোলতাজামের সঙ্গে তুমি জড়িয়ে ধরছো কাবার গিলাপ জড়িয়ে ধরছো সব কিছু করছো জেনে রাখো আবু কাবিলে তালা আমরাও একটা এবাদত করছি যুদ্ধ করছি আল্লাহ দুশ্মনদের সঙ্গে তুমি যদি আমাদের এবাদত দেখতে তাহলে তোমার এবাদতটাকে খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না কারণ তুমি ইবাদত করছো খানায় কাবার পাশে বসে আর দুনিয়ার সব জায়গায় উম্মতে মোহাম্মদীকে খ্রিস্টান বানানো হচ্ছে বাংলাদেশের পাহাড়গুলোতে যাও দলে দলে উম্মতে মোহাম্মদী খ্রিস্টান হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে আল্লাহ নবীর উম্মদদেরকে হত্যা করা হচ্ছে দর্শন করা হচ্ছে সেই জন্য তোমার মধ্যে কোনো স্পৃহা নেই কোন জজবা নেই তুমি এবাদত করছো ঠান্ডা ভাবে আবেদাল্লাহ রামাইনে লাও আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদ জেনে রাখো তুমি এবাদত করতে করতে যখন মজা পাও জব্বায় চলে আসো তোমার চোখ দিয়ে কান্নায় পানি ভরে যায় গাল ভিজে যায় গিরিবা ভিজে যায় মান আর আমাদের যখন জজ্বা আসে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সময় যখন জজ্বা আসে আমরা যুদ্ধ করতে করতে আমাদের মাথা ভেঙ্গে যায় দাঁত ভেঙ্গে যায় চেহারা ভেঙ্গে যায় জখম হয়ে যায় আমাদের মাথার রক্ত দিয়ে আমরা আমাদের গিরিবা রঞ্জিত করি যদি বলেন সুহার আল্লাহ মান كان يخذب خده بدموعه فنحورنا يوم بدمائنا تتخضب ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب তুমি যখন এবাদত করতে বসো পাতলা ফিনফিনে সাদা জামা গায়ে দিয়ে বসো পরিষ্কার পরিচ্ছন্ন জামা তোমার গায়ে আছে আতর গোলাপ তুমি লাগিয়ে বসেছ ভালো কথা আল্লাহর রসুল আতর পছন্দ করতেন আমি সমালোচনা করছি না কিন্তু জেনে রাখো তোমার আতরের জন্য কোন জান্নাতের গ্যারান্টি নেই আর আমরা যখন যুদ্ধ করতে যাই আতিয়াবু আমাদের আতর শুনে রাখো কি আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতে অগ্নি বের হয় সে অগ্নিস্ফুলঙ্গ আর আমাদের যুদ্ধের ময়দানে ধুলা ভালো মিলে আমাদের আতরের কাজ হয়ে যায় জেনে রাখো তোমার আতরের কোন গ্রান্টি জান্নাতের না থাকলেও আমাদের ব্যাপারে বলা হয়েছে আমাদের জন্য আল্লাহর রাসুসাল্লাম বলেছেন যে জেনে রাখো আল্লাহর রাস্তার ধুলাবালু এবং কোন জাহান নামের ধোয়া কোন মুজাহিদের মুখে নাকে ঢুকতে পারে না একাত্র হতে পারে না আমার ভাইয়েরা শুধু এ পর্যন্ত একবার লেখলেন তুমি যখন মারা যাবে তুমি যখন মারা যাবে তুমি যত বড় বুজুর্গ হও তোমার কাপড় চোপড় খুলে তারপরে নতুন কাপড় পরিধান করা হবে কারণ তুমি মরে গেছো আমরা যখন মরা যাব আল্লাহর রাস্তায় শহীদ হব আমাদের কাপড় খোলার প্রয়োজন নেই জামা খোলার প্রয়োজন নেই রক্ত মাখার জামা লাশও দাফন করার কথা বলা হয়েছে কারণ কি আল্লাহ হাবি বলেছেন কামতের মাঠে যখন শহীদরা মাঠে উঠবে তাদের জখমগুলো তাজা হয়ে যাবে ইয়াসুদ্দামান রক্ত আবার তাজা হয়ে ঝরতে থাকবে লাউনুহু লাউনুদ্দাম ওয়ারিহুহু রিহুল মিসকে রক্তগুলো রঙে হবে রক্ত মিসকে আম্বারের চোখ ঘ্রাণ হবে বেশি বরং বাহার আল্লাহ তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে কিন্তু জেনে রাখো আমার জানাজায় হয়তো লক্ষ লক্ষ লোক হবে না কোনো প্রয়োজন নাই কারণ আমি জীবিত আমি মৃত্যু নাই শহীদরা মৃত্যুবরণ করেন না শহীদ আল্লাহর কাছে কি সেজন্য বলা হয়েছে আল্লাহ তারা বলছেন তারা মোমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে লড়াই করবে তারা মারবে এবং মরবে এই কাজ করলে যদি শহীদ হয়ে যায় জান্নাতে যাবে ক্রয় করেছেন কে বিনিময় কি এখন চিন্তা করে যে এই যে বিক্রি করলাম দলিল ঠিক আছে কিনা জমি কিনতে গেলে কয়টা দলিল দেখে সেই ব্রিটিশ আমলের সিএস আর এস আর কি আছে না পাকিস্তান আমলের বাংলাদেশ আমলের আল্লাহ রাব্বুল আলমিনও এখানে তিনটা দলিল পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়াদানা আলাইহি এটা আল্লাহর ওয়াদা আল্লাহর অঙ্গীকার যা রয়েছে তাওরাতে ব্রিটিশ আমল মুসার আলাহ সালামের যুগ ওয়াল ইঞ্জিলে এবং ইঞ্জিলে রয়েছে ইসালা সালামের যুগ ইসালা সালামের কিতাব ওয়াল কোরআন এবং কোরআনেও রয়েছে এরপরেও যদি তোমাদের সন্দেহ তাকে জেনে রাখো আমান আল্লাহর চেয়ার বেশি ওয়াদা পূরণকারী কে আছে আল্লাহ ওয়াদা পূরণ করবেন কিনা বিশ্বাস হয়তো নাকি এরপরও চিন্তা করে ওই যে একদল গ্রামের মানুষ বাজারে যখন তরকারি বেচতে যায় রাস্তার মুখে একদল পাইকাররা কিনে নেয় ওই বেটা বাজারে যায় চিন্তা করে ঠকলাম কিনা ঠকলাম কিনা চিন্তা করে কিনা আল্লাহ তারাও দেখলেন আমরাও চিন্তা করি ঠকলাম কিনা বেসলাম তো নিজের জানমাল সব আল্লাহ বলছেন ঠকো নাই ফাস্তাবশিরু ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহি তোমরা আল্লাহর সঙ্গে যেই বেচা কিনা করেছ এই বেচা কিনায় তোমরা খুশি হও আনন্দিত হও ফাস্তাবশিরু তোমরা আনন্দিত হও খুশি হও তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছ যে ব্যবসা করেছ এতে কোনো ঠক নাই আল্লাহ বলছেন হুয়াল ফাউজুল আজিম এটাই হচ্ছে বড় সফলতা মহান সফলতা আল্লাহর কাছে বিক্রয় করে দেওয়া এবারে বিক্রয় করে দিলাম আল্লাহ কিনলেন আল্লাহ কি পচা মাল কিনবে আমরা বাজারে গেলে তালাশ করি না মাল কোনটা ভালো চিংড়ি মাছ কিনতে গেলে দেখি কোনটা পচা কোনটা ভালো তালাশ করি কিনা আল্লাহ এই যে মমিনদের যান এবং মাল ক্রয় করলেন সব মমিনদেরটা কিনবেন না পচা মমিনটা কিনবেন না বেজাল ইমানদারে কিনবেন না আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন এবারে আল্লাহ তালা নয়টা কোয়ালিটি বলেছেন কয়টা কোয়ালিটি আল্লাহ তালা যে মমিনদের যান এবং মাল ক্রয় করেছেন তাদের কয়টা কোয়ালিটি এবারে সুরায় তবার একশো বারো নম্বর আয়াত এই নয়টা কোয়ালিটি এক আয়াত আছে আত্মাইবুন আল আবিদুন আল হামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله কয়টা হলো নয়টা কোয়ালিটি এই নয়টা কোয়ালিটি যে মমিনদের আছে ওই মমিনদের যান এবং মাল আল্লাহ ক্রয় করেছেন আর যদি ভেজাল থাকে আল্লাহ কিনবেন সব মমিন মমিন না সুরা বাকার আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল বলেন মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা মুখের দাবি করে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা পাক্কা মুমিন আল্লাহ তারা বলছেন ওয়া মা খবরদার খবরদার ওই লোকগুলো মমিন না ওরা মুনাফিক ওরা কি ওরা মুনাফিক কোরআনে আর একটা আয়াত আরো মজাদার আল্লাহ বলছেন সুরায় ইউসুফের একশো ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ইল্লা আল্লাহ তারা বলছেন বেশিরভাগ লোক ইমান আনে সেরেক যুক্ত অবস্থায় কি অবস্থায় সেরেক যুক্ত অবস্থায় ইমান আনে আর সেরেক যুক্ত অবস্থায় ইমান আনলে আল্লাহ কবুল করবে না কোরআন বলছে নিশ্চয় আল্লাহ তালা এটা ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে দু না দালি এর এর নিচে ছোট যত গুণা আছে চুরি করো বদমাসি করো হয়তো আল্লাহ মাফ করে তোমাকে জান্নাত দিবেন অথবা তোমাকে শাস্তি দিয়ে জান্নাত দিবেন কিন্তু যদি কোনো ব্যক্তি সেরেকের গুণা নিয়ে মারা যায় আল্লাহ তালা ক্ষমা করবেন না বলে অদা করেছেন ভাইরা আমার এই জন্য শয়তান মানুষ চুরি করলে খুশি হয় না জেনা করলে খুশি হয় না খুন করলে খুশি হয় না কারণ এগুলো তবা করলে মাফ মাফ করে দিবে আল্লাহ তালা বা এমনি মাফ করে দিবে কিন্তু সেরেক করলে খুশি হয় কি জন্য সেরেক করলে সে অবস্থা যদি মারা যায় তবা করতে না পারে আল্লাহ মাফ করবেন না কোরআনে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তারা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন জান্নাতকে এবারে সেই কোয়ালিটি নয়টা কি কি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল আল্লাহ তারা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন কোরআনে কত আয়াত কত আয়াত পর্ব শিরিকের উপরে আল্লাহ তারা বলছেন খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুণা এমনি আল্লাহ তালার গায়ে বলছেন আল্লাহ যারা ইমান আনলো অথচ তাদের ইমানটাকে শিরিকের সাথে যুক্ত করল না সেই সমস্ত মমিনদের জন্য সুসংবাদ রয়েছে ইমান থাকবে শিরেক মুক্ত বেগাল মুক্ত আর শেরেক যুক্ত থাকে ওই ইমান আল্লাহ তালা গ্রহণ করবেন না এর উপরে কোরআনে অনেকগুলো আয়াত আছে আমাদের নবীজিকে আল্লাহ তালা বলছেন আমাদের নবীজিকে বলছেন আল্লাহ তালা বলছেন লাইন আশরাক্তা হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন আপনি যদি শিরিক করেন লাইন আশরাক্তা লাইয়াহবাতান্না আমালুকা হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত আমলগুলো হাত করে দিবেন বরবাদ করে দিবেন যাবেন এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এরপরে করে আরেক জায়গায় আল্লাহ তালা আঠারো জন নবীর নাম উল্লেখ করে বলেছেন উলুল আজম বড় বড় নবীদের নাম উল্লেখ করে বলেছেন আল্লাহ লাউ আশরাকু ওয়া লাউ আশরাকু এই নবীর দল এরাও যদি শিরিক করত তারা জীবনে যত এবাদত করেছে হজ করেছে জাকাত দিয়েছে ইসলামের দিনের দাওয়াত দিয়েছে জেহাদ করেছে লড়াই করেছে সব সবগুলো বরবাদ হয়ে যেত যদি তারা আল্লাহর সঙ্গে শিরিক করত এজন্য আল্লাহ তারা শিরিক করা পছন্দ করেন না এই জন্য শিরেক নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে ক্ষমা আবু তালেব এই কাজটাই করেছিল আবু তালেব আল্লাহ নবীর সারা জীবন খ্যাতমত করেছিল ওই যে মক্কার কুফাররা যখন খেপে গেল সবাই আবু তালেবের কাছে গিয়ে বলল আবু তালেব তোমার ভাতিজাকে বলো এই তাও হেদের দাওয়ার জন্য বন্ধ করে দেয় এরপরে সে যা চায় তা দেওয়া হবে সুন্দরী নারী চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী তার দেওয়া হবে যদি সে ব্যবসায়ী হতে চায় মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানানো হবে আর যদি সে যদি সে ক্ষমতা চায় মক্কার নেতৃত্বের মুকুট তাকে পরিয়ে দেওয়া হবে আল্লাহর নবীর কাছে আবু তালেব গিয়ে বলল মোহাম্মদ সাল্লাম এই মক্কার নেতারা তোমার কাছে আবেদন করছে কি লোভনীয় পুরস্কার তোমাকে দেওয়া হবে তুমি খালি একটু লাইল হাইল্লাহ দাওয়াতে বন্ধ রাখো আল্লাহর নবী আবু তালেবকে পরিষ্কার জানিয়ে দিলেন আট বছর বয়সের থেকে তুমি আমাকে লালন পালন করেছ আজ পর্যন্ত তোমার কোন আবেদন আমি বাতিল করি নাই কিন্তু জেনে রাখো লাই দাওয়াত এটা আমি নিজের থেকে দিচ্ছি না আল্লাহর হুকুমে দিচ্ছি ওরা শুধু এইগুলো নয় আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয় আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয় আমি এক মুহূর্তের জন্য লাই লাহাইল্লাহ দাওয়াত বন্ধ করতে পারি না এরপরে আবু তালে বুঝতে পারলো বিষয়টা কত জটিল হচ্ছে আবু তালেব গিয়ে তার বংশের লোকদেরকে বনু হাসেম বনু মোত্তালেবকে জড়ো করলো এরপরে ভাষণ দিল তোমরা ইসলাম গ্রহণ করো আর না করো মোহাম্মদ আমাদের ভাতিজা আমাদের বংশের লোক তাকে রক্ষা করার জন্য কে কে তৈরি আছো একমাত্র নবীর বংশের মধ্যে একটা লোক খালি নবীর পক্ষে দাঁড়ায় নাই কে সে আবু লাহাব আবু জাহেল নবীর আপন চাচা না এটা ভিন্ন কথা অনেকে ভুল করে কাজ আবু জাহেল নবীর আপন চাচা আবু জাহিল্লার বংশই ভিন্ন আবু জাহেলের বংশ হচ্ছে বনু মাকজুম আর আমাদের নবীর বংশ বনু হাসে বনু মুতালেব যাই হোক এই বংশের মধ্যে একটা লোকই আবার নবীর বিরোধিতা করেছে সে লোকটাকে আবু লাহাব এছাড়া সবাই অঙ্গীকারবদ্ধ হল এরপরে আবু তালেব আল্লাহর নবীকে গিয়ে কি কবিতা বললো শুনুন তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও জেনে রাখো মক্কার সমস্ত নেতা সমস্ত কাফের মুশ্রিক একাত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহের সঙ্গে রুহু থাকবে জোরে বলুন সুভার আল্লাহ আবু তালেব তার অঙ্গীকার রক্ষা করেন নাই মৃত্যু পর্যন্ত আবু তালেব এটাই করেছেন এজন্য মৃত্যুর সময় আল্লাহ রসুল সাল্লাম আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন আর বললেন চাচা সারা জীবন তুমি আমাকে সাহায্য করেছ সারা জীবন তুমি আমার পক্ষে ছিলে তিন বছর পর্যন্ত অবরুদ্ধ করা হয়েছিল তোমার পরিবারকে সহ আজকে খালি একটু বলো লাইলাহা এইটা যদি না বলো আমি কিছুই করতে পারবো না ও আমার ভাইয়েরা আজকে অনেক পীর বের হয়েছে যারা বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে হোক তার দলে গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পরকালে নাজাদ পাবে যদি ওই তরিকায় ঢুকে যায় জলে নওয়াজ কোরআন পরিষ্কার বলেছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি এরপরে বন্ধু শেষ করে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া যদি কোন ব্যক্তি অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে মুক্তির জন্য আল্লাহ বলছেন ফাল্লাইকবালা মিনহু সেই ব্যক্তির যত এবাদত থাকুক না কেন যত জিকির করুক না কেন তসবি করুক না কেন তার কিছুই গ্রহণযোগ্য হবে না মিনাল সে ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ বললেন ইসলাম ধর্ম গ্রহণ না করে যত ন্যাক আমল করুক যত গরু নিয়ে দৌড়াক গরুর মিছিল যাক ছাগলের মিছিল যাক উটের মিছিল যাক পীরের দরবার যা নিয়ে যাও না কেন কোনো কাজ হবে না ইসলাম গ্রহণ না করলে কাজ হবে না আল্লাহ তালা বললেন কাজ হবে না পীর বলল কাজ হবে পীরেরটা মানবো না আল্লাহটা মানবো পরিষ্কার আল্লাহ জানিয়ে দিয়েছেন আবু তালেবের ইতিহাস আমি এই জন্য রেখেছি কোরআনে আরো স্পষ্ট করা আছে আল্লাহ বলছেন আপনারা অনেক সময় প্রশ্ন করেন অনেক কাফেররা ভালো ভালো ন্যাক আমল করে আবার মাদ্রা তারাকে সাহায্য করে রাস্তাঘাট করে টিউবওয়েল দেয় এরা পরকালে নাজাদ পাবে না আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন যারা কাফের তারা যত ন্যাক আমল করুক না কেন তোমাকে হাদিয়া দেয় তোফা দেয় রাস্তাঘাট করে টিউবওয়েল দেয় হাসপাতাল দেয় যত ন্যাক আমল করুক না কেন সবগুলো মরিচিকা সবগুলো কি মরিচিকা সারাবন মানে হচ্ছে বার মরুভূমিতে দূরের থেকে তাকালে পানি থই থই করে দেখা যায় অথবা পিস ঝালা রাস্তায় তাকালে দূরের থেকে পানি দেখা যায় ওটাকে আরবিতে বলে সারাব বাংলা বলে মরিচিকা উর্দুতে বলে নোমায়েশে আপ আল্লাহ তালা বলছেন সবগুলো মরিচিকা তৃষ্ণার্ত লোকেরা মনে করে পানি পানির জন্য যখন দৌড় দিয়ে সেখানে যায় কিছুই পায় না আল্লাহ কি সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝালেন এর এটা সুরায় আর নূর এই সুরার উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ কথা বলেছেন এর পরেও যদি কোনো ব্যক্তি বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই ধর্ম বর্ণ সব লোক তাদের মুরিদ হয়ে গেলে পরকালে নাজাদ পাবে এইগুলো পীর না শয়তান আল্লাহর অলি না শয়তানের অলি অলি দুই রকম একটা হচ্ছে আল্লাহর অলি একটা হচ্ছে শয়তানের অলি আউলিয়াউর রহমান আউলিয়াউর শৈতান কারে মি মিকুনি নামত অলি কারে মি মিকুনি নামত অলি গর অলি নস্তলানত বর অলি সেজন্য বলেছি অনেকেই দাবি করে মমিন আল্লাহ বলছেন আমায়ু মিনু আকসারুহুম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন বেশিরভাগ লোক ইমান আনা সত্য মুশরিক বেশিরভাগ লোক ইমান আনা সত্য মুশরেক সুরায় ইউসুফের একশো ছয় নম্বর আয়াত বলে দিয়েছেন এরা করে কি কেউ গান গায় আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে খালি হয়ে রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফের না খালি হাতে খাজারে তোর দরবারে জোরে বললেন আজমিল্লা যারা আল্লাহকে খালি বলে দাবি করেছে আল্লাহ বলছেন সব কিছু দেওয়ার মালিককে আর এই লোকগুলো মুসলমান দাবি করে নামাজ বি পড়ে রোজা বি করে জিকির বি করে বিশ্বাস করে আল্লাহ গেছেন খালি হয়ে মমিন আছে আল্লাহ এদের সম্পর্কে বলেছেন এই লোকগুলো সিলেট গিয়ে মাজার জেয়ারত করা নিষেধ করি না মাজার জেয়ারত করা জায়েজ আছে কি আছে আমার ওই কবরওয়ালাদের সাথে কোনো শত্রুতা নাই তাদেরকে আমি জেয়ারত করি নিজেও যাই সিলেট গেলে কবর জেয়ারত করি হাদিসেও বলা আছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তোমরা কবর জেয়ারত করো এর দ্বারা মৃত্যুর কথা স্মরণ আসে কিন্তু গিয়ে দেখবেন সিলেটে গেলে এই মাজার গরম ওই মাজার ঠান্ডা এইখানে গজার মাছ ওইখানে কচ্ছপ ওইখানে কুমির বিভিন্ন দরবারে বিভিন্ন জিনিস তৈরি করে খেছে আর গরিব মানুষেরা এমন চেহারা আমি দেখেছি জীবনে হয়তো মুরগি গোস্ত কিনে খায় নাই নিজেরা ওইখানে গিয়ে কুমিরকে মুরগি খেতে দেয় কচ্ছপকে মুরগি খেতে দেয় অমুসলমান কত নিম্নে চলে গিয়েছে আল্লাহ বলেছেন ইন্না বলাকাল কার্রাম না বনি আদম আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি সেই বনি আদম এখন কুমিরের সন্তুষ্টি অর্জন করতে চায় কচ্ছপের সন্তুষ্টি অর্জন করতে চায় গজার মাসের সন্তুষ্টি অর্জন করতে চায় জোরে বলেন নওয়াজবিল্লাহ কি বিশ্বাস করে আল্লাহর অলিরা সবকিছুর মালিক লিখেছে আসমান হায় তেরা ইয়ে জমিন হায় তেরি مقصود میرا کر دے پورا ایک آج میری ضرور ناز بللہ আসমান তোমার জমিন তোমার ওহে খাজা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি ধরে বলেন নাউজবিল্লা এই বিশ্বাস মক্কার কাফেরাও আমি সে আয়াত দিয়ে দেখিয়েছি যে মক্কার কুফরা বিশ্বাস করতো না যাই হোক আল্লাহ তালা সেজন্য বলেছি আল্লাহ তালা মমিনদের যার মাল ক্রয় করেছেন সব মমিনদেরটা না যে মমিনদের মধ্যে এই নয়টা কোয়ালিটি পাওয়া যাবে কেবলমাত্র তাদের মাল আল্লাহ ক্রয় করেছেন ধরে বলেন সুহান আল্লাহ এবারে নয়টা কোয়ালিটি কি কি সংক্ষিপ্ত আলোচনা করছি আত্মাইবুন আত্মাইবুন এক নাম্বার কোয়ালিটি হচ্ছে আত্মাইবুন তারা তৌবাকারী হবে জীবনের বাঁকে বাঁকে ধাপে ধাপে যদি অন্যায় করে বসে পাপ করে বসে গুণা করে বসে সঙ্গে সঙ্গে তারা তবা করবে আর যখনই তবা করবে আল্লাহ তারা বলছেন ওয়ানা আমি তবা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করব আল্লাহ তারা বলছেন সুরায় জুমার তেপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন কলিয়া আলা আনফুসিম হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে পাপ করেছে রহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমাত থেকে নৈরাশ হয়ে যাও না নিশ্চয় আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন ইন্নাহু হুয়াল দফুর রহিম সুরায় জুমারের তিপ্পান্ন নম্বর আল্লাহ সব গুণা ক্ষমা করবেন কোরআনে আল্লাহ তালার কাছে আরো সুন্দর করে বলেছেন সুরা আল হেজের এর পঞ্চাশ নম্বর বলছেন নব্বে এবাদি আন্নি রহিম হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমার বান্দাদেরকে জানিয়ে দিন নব্বে এবাদি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আন্নি আনাল গফুর রহিম আমি বড় গফুর দয়ালু ক্ষমাশীল আমার কাছে তারা ডাক দিবে আমি সঙ্গে সঙ্গে ডাকে সারা দিব ওয়াইদা সালাকা এবাদি আন্নি সুরায় বাকারার একশো ছিয়াশি নম্বর আল্লাহ বলছেন করিব হে নবী আপনাকে যদি আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে আমি বান্দার ডাক শুনি কিনা আমি বান্দাকে ক্ষমা করব কিনা আমি বান্দার ডাকে সাড়া দেই কিনা আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে করিব আমি বান্দার কাছে রয়েছি উজিব দানি যখন কোনো ব্যক্তি আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সারা দেই আমি সঙ্গে সঙ্গে ডাকে সারা দেই উজিবু আগে আগে বছর আমি সারা দেই ইজা দানি যখন ডাক দেয় মানে ডাক দেওয়ার আগেই আমি সারা দেই তার মানে হচ্ছে যখন তার মুখের থেকে ডাকটা বের হয় আমি সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দিই যে আমার ডাক আল্লাহ শুনে কিনা আল্লাহ তালা কত দূরে আছো আল্লাহ বলছেন সুরায় কফের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন বান্দা আমি তোমার গর্দানের শাহরগের চেয়েও কাছে রয়েছি তুমি যখনই ডাক দাও আমার শুনতে দেরি হয় না অরিদ একটা মোবাইল কোম্পানি ছিল না ওরা এইখান থেকে নিয়েছে অরিদ সুরায় কোরআনের সুরায় কফের ষোলো নম্বর আয়াত অরিদ মানে হচ্ছে গর্দানের শাহরগ যেটা দিয়ে আওয়াজ করে মানুষ ওই কোম্পানি ভালো করে বুঝতে পেরেছিল তারা বুঝাতে চায় তুমি যার সাথে কথা বলতে চাও তোমার মুখ থেকে কথাটা বের হবে আর ওই লোকের কানের মধ্যে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে সেই জন্য নাম দিয়েছিল কি আল্লাহ বলছেন আমি বান্দার গর্দানের শাহরগের চৌ কাছে আছি এজন্য ডাকতে হবে কাকে যত পাপ করুক নৈরা হওয়া যাবে না এজন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের সুরায় জিন এর আঠারো নম্বর আয়াত বলেছেন ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকবে না ডাকতে হবে শুধু কাকে না অন্য কাউকে তুমি যেরকম তোমার সন্তান তোমাকে বাদ দিয়ে আরেকজন বাদ ডাকলে রাজি হও না খুশি হও না তোমার স্ত্রী তোমার বিছানা আরেকজনকেও শরিক বানাইলে তুমি খুশি হও না বেজার হয়ে যাও রাগ করো আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর সঙ্গে যখন কোনো বান্দা শিরিক করে আল্লাহ তালা বরদাস্ত করেন না এই জন্য বলেছেন আত্মাইবুন এক নাম্বার কোয়ালিটি হচ্ছে আত্মাইবুন বান্দা যদি তবা করে সেই তবাকারী মোমিনকে আল্লাহ পছন্দ করেন দুই নম্বরে বলেছেন আলা আবেদুন যারা তৌহিদ গ্রহণ করার পরে ইমান গ্রহণ করার পরে যারা এবাদত করে এবাদত করবে এমন না যে বুজুর্গ হয়ে গেলে এবাদত দরকার নাই অনেক ভণ্ড পীর আছে এরা লেখে যে বুজুর্গ হইলে ইবাদত করা লাগে না আমার কাছে একটা বই আছে বইটা দেখেন কি সুন্দর দেখা যায় সেররে হক জামে নূর বইটার নাম এরপরে আবার বই শুরুতে মাজার শরীফের ছবি দেওয়া আছে মাজার শরীফ এই যে ছবি দেওয়া আছে এই আরো ছবি দেওয়া আছে এই বইতে লিখেছে যে বান্দা যখন আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম আল্লাহর সঙ্গে তাওহিদ মানে একাকার হয়ে যায় তাওহিদ মানে আমি যে তাওহিদ বলেছি ওই তাওহিদ না ওই তাওহিদ ইসলামের মূল ভিত্তি যেটা ছাড়া পরকালে মুক্তির কোন রাস্তা নাই ওই যে আমি বলি যে এক লোক একটা শূন্য লেখছে শূন্য শূন্য শূন্য শূন্য লক্ষ শূন্য লেখেছে কোন মূল্য আছে এবারে একটা এক লেখলো এক ডান পাশে একটা শূন্য দিল কত হলো এবারে শূন্যর মূল্য আছে কিনা আর এক শূন্য লাগাইল কত হবে আর এক শূন্য কত হবে এবারে শূন্যর মূল্য বাড়বে যত শূন্য তত মূল্য বাড়বে ঠিক তেমনি ভাবে তোমার জীবনে তুমি যত ন্যাকামল করো যাই করো যদি তোমার লাই লাইল্লাহ ক্লিয়ার না থাকে তাও হেদ ক্লিয়ার না থাকে সব জিরো সব কি আবারও সে আবু তালের কথা বলছিলাম আল্লাহর নবী মাথার কাছে গিয়ে বলেন লাই লাইল্লাহ বলো আবু তালে কি বলেছিল এক লাগায় নাই কি লাগায় নাই এক লাগায় নাই কাজে তার জীবনের সব ব্যর্থ হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন চাচা আবু তালেব দুইটা সাক্ষীর একটা তুমি দাও লাহ একটা সাক্ষী দাও আর একটার ব্যাপারে আমি আল্লাহর কাছে মাফ করাইয়া নিব এইটা ছাড়া চলবে না এক লাগাইতে হইবে আবু তালেব মারা গেল আর লাইলাহা গ্রহণ করল না এরপরেও দোয়া করতে লাগলেন আল্লাহ রসুল সাল্লাম এসেছে আল্লাহ রসুল বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষিদ্ধ না করা হবে এরপরেই কোরআনুল করিমের আয়াত নাজের হয়ে যায় সুরায় কসাস হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়ত দিবেন এই ক্ষমতা আল্লাহ রব্বুর আলমিন পরিষ্কার করে দিলেন ইন্নাকালা তাহাদি মানে আল্লাহ সুবহান আজকের এই মাহফিলে যারা ইন্তজাম করলেন তাদের সকলকে কবুল করেন আমিন এই মাহফিলে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সাহায্য করলেন আল্লাহ তালা তাদের সকলকে কবুল করেন আমিন কেমতের কঠিন দিবসে এই মাহফিলের উসিলায় এবাদতের উসিলায় আমাদের নাজাতের ফয়সালা করে দিন আমিন আল্লাহ সুবাহান হুয়া এই গভীর রাত্র পর্যন্ত যে নারী পুরুষরা যে যুবকেরা ছেলেরা যেই মেয়েরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকলো আল্লাহ তালা এদেরকে দিন কায়েমের জন্য কবুল করেন আমিন জান্নাতের মেহমান বানিন আমিন অসল্লাহ তালীন মোহাম্মদ ওয়ালা সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ